السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد দূরের কাছের পিস টিভি বাংলার সকল শ্রেণীর শ্রোতা ভাই বোনকে ইসলামিক সম্ভাষণে ছালাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের নিয়মিত আয়োজন উপস্থাপন করছি আজকের আয়োজনে আছে প্রকৃত শান্তি লাভের উপায় ও উপকরণ কী শুধু দর্শক শ্রোতা এ পর্যায়ে আলোচনা করতে গিয়ে আমরা আপনাদের সামনে তাহসিনাত বা এমন কিছু সৌন্দর্য বর্ধনশীল বিষয়ের আলোচনা করছিলাম যা অর্জনের মাধ্যমে আমরা পরকালীন জীবনের শান্তি তথা প্রকৃত শান্তি অর্জনে সক্ষম হব ইনশাআল্লাহ আসুন এ পর্যায়ে আজকে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ যারা সাথে আছেন পরিচয় করিয়ে দিই রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সাথে আছেন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ও উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি শুধু দর্শক শ্রোতা মালাত আমরা আলোচনা করেছিলাম এর পূর্ববর্তী পর্বে আজকের পর্বে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইব যে অধিক সৌন্দর্য বর্ধনশীল আমল কি এ মর্মে আমরা শুনব আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে যে বিচারিক আইন কানুন যেগুলো সমাজ জীবনের জন্য অত্যন্ত জরুরি আসুন আমরা প্রথমেই শেখ আব্দুর রাজাক বিন ইউসুফকে বলবো যে ইসলামের বিচার বিভাগ সম্পর্কে আমাদের কিছু বলুন ইসলামে বিচার বিভাগটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সমাজের জন্য একান্ত জরুরি ঠিক যেমনভাবে একজন ন্যায়পরায়ণ বিচারক জান্নাত পাবে এ কথা আল্লাহ রসুল উল্লেখ করেছেন ঠিক তেমনিভাবে বিচারক যদি ন্যায়পরায়ণ না হয় তাহলে তার ফলাফল জাহান্নাম হবে এ কথা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে বিচারের বিষয়টি নিয়ে এসেছেন এবং নিজেকে বিচারকদের বিচারক বলে উল্লেখ করেছেন এতে আল্লাহ তালা বলতে চেয়েছেন দেখো তোমরা যদি সামাজিক বিচারে মানুষের প্রতি জুলুম অন্যায় করে থাকো তাহলে আমার কাছে বিচার আবার আছে যে জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কি বিচারকদের বিচারক নন অবশ্যই তিনি বিচারকদের বিচারক সমাজ পরিচালনায় একজন বিচারক থাকবে এক এক সমাজে এটা একান্ত জরুরি যেটা তো প্রতিষ্ঠার জন্য যদি এটা এখন একটা ভুল পদ্ধতিতে চলে গেছে কোর্ট কাচারিতে চলে গেছে তার বাস্তবতা খুব কঠিন কেননা যারা এই যে বিচার পরিচালনা করছে জজ হিসাবে এবং যারা সহযোগিতা করছে উকিল হিসাবে তারা আসলে সত্যটা বুঝতে পারে না কোনটা সত্য বা অনেক সময় এইখানকার বিচার পরিচালনাটা এদের নিরপেক্ষতাটা প্রশ্নবিদ্ধ হয় প্রশ্নবিদ্ধদের যে আমরা এখানে বলতে পারি যে দুটাই অংশ যেমনভাবে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বিচারকের ব্যাপারে নীতি আরোপ করেছেন যে কোনো বিচারক উভয় পক্ষের কথা না শুনে সিদ্ধান্ত নিতে পাবে না এটা একটা কঠিন নীতিমালা যে একজনের কথা শুনে যদি বিচারক সিদ্ধান্ত নেন নিরপেক্ষ করার জন্য উভয় পক্ষের কথাকে শুনতে হবে একজনের কথা শুনেই যদি উনি বিচার করে ফেলেন তাহলে এটা হবে তার অত্যাচার এটা হবে জুলুম এই কারণে উভয় পক্ষকে আল্লাহ রসুল একটা কঠোর নীতিমালা দিয়েছেন দেখো তোমাদের অনেকেই খুব বাকপুটু হয় কথার গতি খুব জোরালো হয় শেখ মাদানী আল্লাহ সুবাহ বিচার প্রক্রিয়াকে অধিক সুন্দর ও নিরপেক্ষ করার জন্য তিনি বলেন তুম বিল তো এ সম্পর্কে আপনি আমাদের দর্শক ও শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বল মোহতারাম আসলেই আজকে আমরা ইসলামের সৌন্দর্য বর্ধনের যে দিকগুলি সেগুলির মাঝে একটি বিচার বিষয়ক যে আইন কানুনের ও বিচার বিষয়ক বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি মোহতারাম শেখ আব্দুল রাজ্জাক সাহেব তিনি ভালোই বললেন এ মর্মে আপনি যে আয়াতটি তুলে ধরেছেন আল্লাহ সুবহানা হাত ন্যায় নিষ্ঠার সাথে বিচার করার জন্য নির্দেশ দিয়েছেন আসলে আজকে আমাদের সমাজে বিচার ব্যবস্থা যখন ন্যায় নিষ্ঠার সাথে হয় না বরং দলীয় চিন্তায় যখন অপরাধীকেও ছাড় দেওয়া হয় বা নিজের হওয়ার কারণে স্বজনপ্রীতি করে ছাড় দেওয়া হয় তখনই কিন্তু সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে না এ সমাজ ভেঙে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আমাদেরকে শান্তি শৃঙ্খলার ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠা করে তিনি আমাদের জন্য জ্বলন্ত দৃষ্টান্ত উপস্থাপন করেছে অর্থাৎ শেখ আমরা বলতে পারি তাহলে যে যে জাতির বিচার বিভাগ যতটা স্বচ্ছ নিরপেক্ষ সে জাতি ততটা উন্নত ততটা উন্নত হবে ততটা তাদের মাঝে শান্তি শৃঙ্খলা থাকবে এতে কোনো সন্দেহ নেই এমন একটি হাদিস আমার মনে হলো যেটি সহি বুখারিতেও এসেছে রাসুল সাল্লাহ আলী তিনি যখন মুসলিম সাম্রাজ্যের প্রধান মুসলিম সমাজের মুসলিম রাষ্ট্রের তিনি যখন প্রেসিডেন্ট সেই সময়ে একজন মেয়ে মানুষ সম্ভ্রান্ত পরিবারের সেই মেয়ে মানুষ শয়তানের প্ররোচনায় চুরি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছে এখন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাছে এই বিচার গেলে তো রেহাই নেই তিনি কোন স্বজন প্রীতির আশ্রয় নেবেন না কোন দলীয়করণ তার কাছে নেই তিনি ইনসাফ অনুযায়ী সঠিক যে অপরাধ সেটারই তিনি বাস্তবায়ন হবে সেটাই তিনি করবেন সকলে অনুভব করলো যে এখানে তো আর মুক্তির পথ নাই আর একজন সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ের যদি চুরির দায়ে হাত কাটা হয় তাহলে গোটা সম্ভ্রান্ত পরিবারটাকে যেন কলঙ্কিত করা অবশ্যই অতএব কিভাবে এটাকে কোনোভাবে ছাড় করে নেওয়া যায় একটু বিকল্প ধারায় আপনার তারা চেষ্টা করলেন শেষে খুঁজে পেলেন যে আল্লাহ রসুল সাল্লামের প্রিয় পাত্র যাকে হেব্বুর রসুল বলা হয় রসুলের স্নেহের পাত্র তার মাধ্যমে যদি একটু সুপারিশ করা যায় তাহলে হয়তো কোনোভাবে ছাড় নেওয়া সম্ভব হতে পারে তারা আবেদন করলেন ওসামা বিন জাইদ রাজিয়াল্লাহ আনহু সুপারিশ করেই বসলেন তাদের উপকার করার জন্য দেখুন উপকার মানুষের করতে হয় কোনো সন্দেহ নেই আল্লাহ রসুল বলেছেন জি তোমরা সুপারিশ করো তোমাদের রয়েছে ইসলামে কিন্তু কখনো ইসলামের দণ্ডবিধিকে রোধ করার ক্ষেত্রে সুপারিশ সেটি চলতে পারে না চলতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে সুপারিশ করলেই তিনি যেন রেগে গেলেন তিনি দাঁড়িয়ে খুদ্া আল্লাহর প্রশংসা করলেন বক্তব্য দিতে শুরু করলেন তিনি বললেন জেনে রাখো আজকে অমুক মেয়ে চুরি করেছে তার তোমরা ছাড় দেওয়ার জন্য আমাকে সুপারিশ করছো জেনে রাখো আমি আল্লাহর কসম করে বলছি যদি মোহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলে মোহাম্মদ নিজেই তার হাত কাটবে মোহাম্মদ নিজেই তার হাত কাটবে আল্লাহ আকবর এ ধরনের যদি আজকে আমাদের সমাজেও ইসলামের এই বিধান বাস্তবায়ন হতো দলীয়করণ দূর হতো স্বজনপ্রীতি দূর হতো তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি আমাদের সমাজ কতই না সুন্দর হবে আমাদের সমাজ কতই না শান্তিপ্রিয় সমাজ হবে যেখানে অন্যায়কে অন্যায় মনে করা হবে ন্যায়কে ন্যায় মনে করা হবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের নিজস্ব বিবরণ যে বিবরণে তিনি কেয়ামত পর্যন্ত শুধু মুসলিম সমাজকে নয় পৃথিবীর সকল মানুষকে দেখালেন যে বিচার বিচারই লাউ সারেকাত ফাতেমা তবিত মোহাম্মদিন মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি নিজে হাতে তার হাত কেটে দেব এতে উনি দেখালেন বিচার অবশ্যই ন্যায়পরায়ণ এবং সঠিক হতে হবে তাহলে যেটা আল্লাহর আইন অনুযায়ী হতে হবে আমরাও সেই বাক্যের আগে আরও কিছু বলতে চাচ্ছি আমাদের মুসলিম ভাই বোনকে এবং পৃথিবীর সকল মানুষকে আসলে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ রসুল উভয়কেই খুব কঠিনভাবে বলে রেখেছেন তিনি বলেছেন দেখো তোমরা অনেকেই খুব কথা বেশি বলতে পারো তোমাদের বাকপটুতার মাধ্যমে যদি নিজেকে জয়ী করো মিথ্যাকে সত্য প্রমাণ করে আর প্রতিপক্ষকে যদি পরাজয় করো তাহলে তোমরা নিজে নিজেই জাহান নামের আগুন কিনে নিলে তোমাদের জন্য জাহান নামের আগুন নির্ধারণ হয়ে গেল অত্র হাদিসের বিবরণ দ্বারা আমরা এটা স্পষ্টই জাতির সামনে পেশ করতে পারি যে বর্তমান যুগে কেয়ামত পর্যন্ত যত বিচারালয়ে মানুষ দলীয় চাপে হোক বা ক্ষমতার চাপে হোক বা যেটাই হোক নিজের পক্ষকে জয়ী করার চেষ্টা করবে অবশ্য তার ফলাফল হবে জাহান্নাম জাহান্নাম এই জন্য রসুল বলছেন আল কোদা তো সারাথা বিচারক হচ্ছে তিন ভাগে বিভক্ত এক শ্রেণীর বিচারকের ব্যাপার আল্লাহ রসুল বলছেন ফা আরাফ আল হাক্কা ফা কাজাবে মাফি সে হক বুঝলো এবং ওই অনুযায়ী বিচার করলো ফলাহুল জান্না সে জান্নাত যাবে ন্যায় বিচারক জান্নাত যাবে এই কথা আল্লাহ রসুল বললেন এটা তার একটা বড় কাজ তবে আল্লাহ রসুল এই কথাও বললেন যা ফা আরাফ আল হাক্কা ফা জারা বেম পিয়ে হক বুঝতে পেরেছে কিন্তু বিচার করতে গিয়ে ও জুলুম করলো মানে এক সাইডে চলে গেল হক বিচার করলো না ফালাহন না তার জন্য জাহান বিচার করলো জি আল্লাহ রসুল এ কথা বলেছেন মান কাদা আলা জাহালিন ফালাহন্নার কেউ যদি বিচার করে অজ্ঞতা বশত আর আজকে যারা কোর্ট কাচারিতে বিচার করছেন জজ উকিল পরস্পরের সহযোগিতায় তাদের হক কোথায় আছে তারা নিজেরাই জানে না বা জানার চেষ্টা করে না আল্লাহ রসুল স্পষ্টভাবে বলে গেছেন যে মানুষ যদি অজ্ঞতাবশত কোনো বিচার করে বুঝতেই পারলো না এটা কি তাহলে তার ফলাফল জাহান্নাম জি শেখ জেজাকাল্লাহ খায়রা আমরা সামান্য সময়ের জন্য দর্শকদের জন্য বিরতিতে যেতে চাচ্ছি শুধু দর্শক শ্রোতা শুনছিলেন অত্যন্ত মনজ্ঞ এবং সময় উপযোগী আলোচনা যে ইসলামের বিচার বিভাগ কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ একটি দুর্নীতিমুক্ত সামাজিক অবকাঠামো তৈরিতে স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার বিভাগের কোনো বিকল্প নাই এ পর্যায়ে আমরা সামান্য সময় বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আমাদের পর্ব নিয়ে আমরা আলোচনায় উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল কোরআনের আলো আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা তোমরা নারীকে সব ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি Muzaffar bin Muhsin Abdur Razzaq bin Yusuf doctor Hafez A B M Hizbullah Ahmadullah bin Mohammad Delwar Hossain Jahangir Alam নারী পুরুষের জন্য নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছে জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় কর হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ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 রাসুল সাল্লাহ আলি সাল্লাম সমাজকে সুন্দর রাখার জন্য এবং সমাজের জনগণকে বিপদমুক্ত রাখার জন্য উভয় পক্ষের উপরে এমন একটা সুন্দর নিয়ম রেখেছেন যাতে করে কেউ কারোর প্রতি হস্তক্ষেপ না করে বিচারকের জন্য হস্তক্ষেপ না করে ততক্ষণে শেখ মাদানি আপনার দৃষ্টি আকর্ষণ সেই বিষয়টির প্রতি যেটা করিম সাল্লাহ ন্যায় বিচারকের ব্যাপারে পরকালীন জীবনের একটি সুসংবাদ রেখেছেন যদি দর্শক শ্রোতাদের দেশে সে পর্যায়ে কিছু বলেন যে ন্যায় বিচারক যে ইমাম আদেল হবে নেতা তিনি বিচারকের ক্ষেত্রেও হতে পারেন সাধারণ নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হতে পারেন যেমন একটি হাদিস তিনি বললেন যিনি বিচারকের দায়িত্ব পাবেন এবং ন্যায়ের সাথে বিচার করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার জন্য স্থান জান্নাত বলেছে সাথে আরো আরেকটি হাদিস যে হাদিসে সাতজন ব্যক্তির কথা বলা হয়েছে বিশেষ ছায়া দলে সেখানে যেদিন আল্লাহ সুবহানা তালার ছায়া ছাড়া বিভীষিকাময় দিনে কেয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না সেখানে যাদেরকে স্থান দেবেন সাত শ্রেণীর মাঝে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম আদিল আর ইমাম আদিল যদি না হয় কোনো নেতা যদি ইনসাফবান না হয় তাহলে সেই নেতার অধীনে কোনো বিচারকও কিন্তু ইনসাফের সাথে বিচার করতে পারে না তাহলে দেখুন নেতার বিষয়টাও বা বিচারকের বিষয়টাও নেতার সাথে সম্পৃক্ত সম্পৃক্ত নেতা যদি দলীয়করণ স্বজনপ্রীতি সুযোগ নিতে চায় তাহলে তার বিচারক হস্তক্ষেপ করে তাহলে তার বিচারক বাধ্য হয় সেগুলি করে ফেলবে বা করবে যার ফলে দুজনে অপরাধ চলে যাবে আমার এখানে আরেকটি বিষয় মনে হচ্ছিল যদি এটি আমাদের প্রসঙ্গ নয় একটু আগে মোহতারাম আব্দুল রাজাক সাহেব একটা হাদিস বলেছেন যে হাদিসটি সহিবুখারির হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন যে তোমাদের যখন কেউ আমার কাছে কোনো কিছু নিয়ে আসো আমি তোমাদের কথা শুনেই বিচার করে দেই তো যে মিথ্যা বলে তার ফয়সালা নেওয়ার চেষ্টা করে সে যেন জাহান নামের আগুন নেয় আগুন নেয় তা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের এই হাদিস থেকে আরেকটা বিষয় প্রমাণিত হয় যেটা আকিদা বিশ্বাসের বিষয় মূলত রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে বিচার নিয়ে আসে তিনি মানুষের বক্তব্য শুনে বিচারের ফয়সালা দেন কিন্তু বাস্তবে কে অপরাধী আর কে নয় এই গায়েবী খবর কিন্তু আল্লাহ রাসুল সাল্লাম জানতেন না শেখ এখানে যদি খালিফাতুল জীবনী পর্যালোচনা করে আমরা তারা যেভাবে বিচার বিভাগকে স্বচ্ছ নিরপেক্ষ এবং স্বজন প্রীতিমুক্ত করেছিলেন সে পর্যায়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন জমরে ফারুক রাদি আল্লাহ আনহু নিজের ছেলেকে দুর্রা মারলেন মদ পানের শাস্তি দিতে গিয়ে যে শেখ মাদানী বা আরও স্পষ্ট রয়েছে আলী রদি আল্লাহ তালা আনহুর বিষয়ে যেমন আলী রদি আল্লাহ তালা আনহু তিনি হলেন খলিফা আমিরুল মুমিনিন সেই সময়ে বিচারক ছিলেন কাদি সোরাই যেই আলী রদি আল্লাহ আনহুর একটি যুদ্ধবর্ম বা পোশাক যেটিকে নিয়েই অন্য একজন ইহুদি দাবি করছিলেন খেতে দাবি করছিলেন আলী রাজি আল্লাহ আনহুর বিচারক তার অধীনস্থ বিচারক তিনি যখন বিচার কার্য শুরু করলেন শরীয়তের নিয়ম অনুযায়ী আলী রাজি আল্লাহ আনহুকে বললেন যে আপনি আপনার প্রমাণ পেশ করুন আলী রাজি আল্লাহ তালা আনহু উপস্থিত তার কাছে কোনো প্রমাণ নেই মানে স্বয়ং স্বয়ং খলিফা হওয়া সত্ত্বেও তার কাছে সাক্ষীর প্রয়োজন ছিল জি সেটি দিতে না পারার কারণে বাধ্য হয়ে নিয়ম অনুযায়ী কাজী বিচারক তিনি বিচার করলেন যে দাবি করছিল তার জন্যই সেটাকে ফয়সলা দিয়ে দিলেন তো এই ধরনের একটা বিষয় আমাদের জন্য স্বয়ং রায়টা বিচারের রায়টা স্বয়ং খলিফার বিরুদ্ধে খলিফার বিরুদ্ধে চলে গেল আমরা সামাজিকভাবে এটা আরও একটা গুরুত্ব সহকারে পেশ করতে চাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এ কথা বলেছেন আল বাইনাত আলাল মুদ্দাই দাবিদারকে দলিল লাগবে দাবিদার যদি দলিল পেশ করতে না পারেন তাহলে প্রতিপক্ষ কসম করে নিজেকে মুক্ত করে নেবেন এই কথাটা আমরা সমাজের কাছে পেশ করছি আল্লাহ রসুল বলেছেন কিন্তু সমাজের বিষয়টি এত কঠিন হয়ে গেছে এখন যে আসলে বাদী আর বিবাদী জজের কাছে উপস্থিত হতেই পারে না বর্তমান সমাজের বহির্বিশ্ব যেগুলো আরবি কান্ট্রি নয় আমি অবশ্য জানি না মুসলিম দেশগুলির খবর কী যেমন আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দেখতে পাচ্ছি লক্ষ্য করে বলতে পারি যে বাদী আর বিবাদীকে অনেক সময় জজ দেখতেই পান না কে বাদী আর কে বিবাদী তারা এমনিতে এক জায়গাতে বসে বাদী বিবাদীর কথাকে নোট করে বা একটা রূপকভাবে কথা নোট করে উকিল জজের সামনে পেশ করেন আর জজ উকিলের মুখের উপরে বিচার করে থাকেন এইভাবেই কোর্ট কাচারির বিচারগুলি হচ্ছে যেটা নেহায়াত অন্যায় যার ফলাফল জাহান্নাম সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা আশ্রয় নিয়ে আমরা এ ব্যাপারে জজকে যেমন সতর্ক করতে চাই আপনার এই কাজের ফলাফল জাহান্নাম ঠিক তেমনিভাবে যারা উকিল যারা সহযোগিতা করছে একজন বাদির কাছে কিছু টাকা নিয়েছে তারপরে ওর ফাইল রেডি করেইনি বলেছে পনেরো দিন পরে আসবে আবার পনেরো দিন পরে ভিটা বাড়ি বিক্রি করে টাকা নিয়ে এসেছে তারপর বলছে আমার ফাইলটা রেডি হয়েছে যে এত অল্প টাকাতেই হবে তাকে আবার পাঠাচ্ছে এইভাবে তাকে একবারে নিঃস্ব করে দিচ্ছে উকিল এবং জজ উভয়ই মনে হচ্ছে যেন আসলে তারা একটা সঠিক পদক্ষেপ গ্রহণ না করে একটা মিথ্যার আশ্রয় নিয়ে সমাজের এই বাদী বিবাদী লোকগুলির প্রতি নির্যাতন করে জুলুম করে সমাজকে একটা ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে তারাকে বাদ দিয়ে ছেড়ে দিয়ে আমরা এই বিষয়ে জজ এবং উকিল উভয়কেই সতর্ক করতে চায় আপনারা নিজ নিজ কর্মে পেরে সতর্ক হয়ে যান এর ফলাফল জাহান্নাম ঠিক আমরা জজ এবং উকিলকে যারা প্রচালনা করে যারা দেশের পরিচালক পরিচালক যারা দেশের ভার নিয়েছেন যারা দেশের জিম্মেদারি নিয়েছেন শাসক আমরা তাদেরকে বলতে চাই দেখুন আপনার আইন বিভাগকে সহযোগিতা করুন আইন বিভাগের প্রতি এভাবে অন্যায় করিয়েন না আইন বিভাগের পরে সঠিক একটা কঠোর নীতি তারা পেশ করুন কেননা একজন মানুষ জেলে আছে ৩০ বছর থেকে সে নিজেই জানে না আমি কেন জেলে আছি অনেক সময় দেখা যাচ্ছে যে ওই এলাকার একজন জ্ঞানী গুণী সম্মানী মানুষ তার অপরাধীদের সিরিয়ালে এক নম্বরে অথচ যেই দিন দুর্ঘটনা ঘটেছে সেই দিন ওই মানুষ ওখানেই ছিলেন না জীব পরস্পর প্রতিহিংসা পরায়ণ হয়ে পরস্পরের উপরে প্রতিশোধ গ্রহণের জন্য মানুষ যখন বিদ্বেষী হয়ে ওঠে যখন একে অপরের শত্রু হয়ে ওঠে তখন এই মামলা মকদ্দমার ভিতর দিয়ে তার প্রতিপক্ষকে একটু হ্যাঁ, দমানোর চেষ্টা করে চেষ্টা করে এটা আইন বিভাগ বিচার বিভাগ যদি স্বচ্ছতার ভিত্তিতে বাদী বিবাদী উভয়কে ডেকে উপস্থিত করে কার্য পরিচালনা করতেন তাহলে সমাজে শান্তি সম্পূর্ণ বিচার প্রতিষ্ঠা লাভ করতো যেমনটি আমার মনে পড়ে শেখ হাজরতে খলিফাতুল মুসলিমিন ওসমান রাদি আল্লাহ তালা আনহু করেছিলেন তার বই পিতৃয় ভ্রাতা অলিদ বিন ওকবার বিরুদ্ধে যে অভিযোগটি এসেছিল যে তিনি কুফার মসজিদে মদ পান করে ফজরে সালাদ আদায় করেছেন তিনি তাৎক্ষণিকভাবে অ্যাকশানে গিয়েছিলেন বিচার করেছিলেন সাক্ষী তলব করেছিলেন সাক্ষীরা যখন সাক্ষ্য প্রদান করলো যে হ্যাঁ ঘটনা সত্য তখন তিনি বিন্দু মাত্র স্বজন প্রীতি বা নিজের ভ্রাতৃত্বের প্রতি মমত্ববোধ প্রদর্শন না করে আলী রাজি আল্লাহ তালা আনহুকে বলেছিলেন যাও প্রকাশ্য জনসমক্ষে আমার এই বৈপিত্র ভ্রাতা অলিদ বিন অকবাকে মত পানের বেত লাগাও সুহানি এভাবেই যদি আজকে আমাদের রাষ্ট্রনায়ক যারা যারা দেশ ও সমাজের কন্ট্রোলিং পাওয়ার যারা নিয়ন্ত্রণ করছেন শুধু দর্শক শ্রোতা আপনারা বুঝতেই পারলেন ইসলামের বিচার বিভাগের এই দৃষ্টান্তমূলক আলোচনার মাধ্যমে যে বিচার বিভাগ যদি স্বচ্ছ হয় সুন্দর হয় নিরপেক্ষ হয় দুর্নীতিমুক্ত হয় তাহলে সে জাতি একটি উন্নত সমাজ পরিশীলিত সমাজ একটি দুর্নীতিমুক্ত সামাজিক অবকাঠামো তৈরির মাধ্যমে পরকালীন জীবনে প্রকৃত শান্তি অর্জনে সক্ষম হয় আসুন আমরা সকলেই যিনি যে পর্যায়ে আছি আমরা সকলে চেষ্টা করি একটি দুর্নীতিমুক্ত নিরপেক্ষ বিচার বিভাগ তৈরির জন্য যার মাধ্যমে আমরা পরকালীন জীবনের প্রকৃত শান্তি অর্জনে সক্ষম হব মহান আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমিন এ আশাবাদ ব্যক্ত করে সুদী দর্শক আপনাদেরকে এবং আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে এখানেই পরিসমাপ্ত করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد ربنا الله ربنا الله ربنا الله ربا للعباد أمة الصحراء يا شعب الخلود من سواكم حل ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আলরায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB